উসামা রদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন নবী সাল্লাহ সাল্লাম একদা মদিনায় একটি উঁচু টিলায় উঠলেন অতপর বললেন আমি যা দেখছি তোমরা কি তা দেখতে পাচ্ছ আমি দেখছি পানির স্রোতের মতো ফাসাদ ঢুকে পড়ছে তোমাদের ঘরে ঘরে